দশ ঘন্টা লেকচার দেওয়া যাবে এর উপরে এখন আপনার প্রশ্নটা কি আমি কি এর উপর লেকচার দিব কি জানতে চাচ্ছেন আকিদার মানে কি আল্লাহ সুবাহর উপর বিশ্বাস রাখতে হবে সবকিছুতে তাই ইমানের উপর একটা লেকচার দেওয়া যায় আকিদার উপরও এখন বিষয়টা হলো কারণ কিছু লোক মনে করে যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার চেয়ে বেশি ছিল হ্যাঁ, প্রশ্নটা করেন আকিদা কি এটা বলছেন মোহাম্মদের কথা বাদ দিয়ে শুধু আকিদার উপরে দশ ঘন্টা বলতে পারবেন নবীজিকে বাদ দিয়ে দশ ঘন্টা বলতে পারবেন একজন মানুষের চেয়ে বেশি একজন মানুষের চেয়ে বেশি হ্যাঁ মানুষের চেয়ে তো বেশি তিনি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ একজন সাধারণ মানুষের চেয়ে বেশি তবে তবে আমি জানি আপনার প্রশ্নটা কি তবে তিনি আল্লাহ সাল্লাহ না তিনি একজন মানুষ তিনি আমাদের চেয়ে অনেক বেশি উত্তম তবে তিনি বাসার তিনি বাসার কোরআন বলছে তিনি একজন মানুষ তার খাবার দরকার হয় তার ঘুমাতে হয় আর মারা গেছেন মদিনায় তার কবর আছে তবে তিনি সবচেয়ে সেরা মুসলিমের দৃষ্টান্ত ছিলেন আল্লাহ কোরআনে বলেছেন সুরা কালাম অধ্যায় আটষট্টি আয়াত চার যে নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী কোরআন বলছে সুরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত একুশ অবশ্যই রাসুলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সুতরাং মানুষ হিসেবে তিনি হলেন সেরা মুসলিমের দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ তবে তিনি আল্লাহর নবী ছিলেন সরাসরি আল্লাহ সোহানা তাল্লাহার ইবাদত করতে হবে কারো কাছে যেতে হবে না সরাসরি আল্লাহ সোহানা তাল্লাহকে বলতে হবে অন্য কাউকে না এবার দাওয়ার কথা যদি বলেন দাওয়া দিন কোরআন এবং সুন্নার মতে কোরআন এবং সুন্নার যেভাবে দিতে বলেছে আর যদি আমাদের ওয়েবসাইটে যান আইআরএফ ডট নেট অনেক তথ্য পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আরেকটা প্রশ্ন করেছেন একজন মুসলিম ভাই তার নাম যোগিন্দর সিং মাইন তিনি একজন শিখ আর প্রশ্ন করেছেন যে দয়া করে ইসলাম এবং শিখ ধর্মের সাদৃশ্য বলবেন কি একজন শিখ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম এবং শিখ ধর্মের সাদৃশ্য কি অনেক সাদৃশ্যই আছে সবকিছু বলার সময় হাতে নেই কয়েকটা বিষয় সংক্ষেপে বলবো যে শিখ ধর্ম এটা দশ গুরুর ধর্ম অনেকে এটা জানে না এর প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু নানক সাহেব পনেরোশো শতাব্দীর পরে সেটা পাঞ্জাবে পঞ্চ নদীর তীরে আর গুরু নানক মুসলিমদের দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন ক্ষত্রিয় পরিবারের জন্ম তার হিন্দু যোদ্ধা পরিবার মুসলিমদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন অনেক মুসলিমদের আর যে পঞ্চকর শিখরা সবসময় মেনে চলে তা হচ্ছে কেশ মানে বড় বড় চুল তারপর কাঙ্গা মানে চিরুনি চুল পরিষ্কার করতে তারপর কাড়া মানে ব্রেসলেট চতুর্থ হচ্ছে কাচ্চা মানে লম্বা অন্তর্বাস আর পঞ্চম হচ্ছে কিরপান মানে ছুরি সংক্ষেপে এটা হচ্ছে পরিচয় একজন শিখ সম্পর্কে আবার যখন কাউকে দেখবেন মাথা পেঁচানো তখনও বোঝা যায় সেটা তাই আমি সবসময় বলি যে যারা ভয় ছাড়া লেবাস পরে তারা হচ্ছে শিখ এজন্য আমার লেকচার শুনেন যদি পোশাক দিয়ে উদ্দেশ্য বোঝা যায় মুসলিমদের বলি সেটা পরে মার্শাল্লাহ শিখরা শিখ হিসেবে তারা গর্ববোধ করে এমনকি কানাডিয়ান সরকারের সাথে যুদ্ধও করে তারা আর্মিতে একজনকে বলা হয়েছে মাথা চুল কাটতে সে বললো না কাটবো না তারপর মামলা করে তারা জিতেও গেল আমি যখন প্রথম কানাডা যাই উনিশশো সালে সে সময় পত্রিকার শিরোনাম ছিল কানাডার আর্মির সাথে একজন শিখ মামলা যুদ্ধ করছে তবে আমাদের মুসলিমদের অনেকে অনেক কথা বলে থাকে দাড়ি পর্যন্ত কেটে ফেলে কেন এবার ইসলাম এবং শিখ ধর্মের সাদৃশ্যগুলোতে আসি শিখদের পবিত্র গ্রন্থ হচ্ছে গুরু গ্রন্থ বা আদি গ্রন্থ যদি এই আদি গ্রন্থের প্রথম অধ্যায় পড়েন ভলিউম এক অধ্যায় এক অনুচ্ছেদ এক হচ্ছে জাপুজি এতে বলা হয়েছে সর্বশক্ত ঈশ্বরকে বলা হয়ে থাকে সত্য তিনি হলেন সত্য কেউ জন্ম দেয়নি ভয়হীন কাউকে জন্ম দেননি তিনি অভাব এবং ভয়ভীতি মুক্ত যদি ভালো করে দেখেন তিনি এক কেউ জন্ম দেননি তিনি স্রষ্টা এটা আমাদের কোরআনের সুরা ইকলাসের অনুরূপ অধ্যায় একশো বারো আয়াত এক থেকে চার বলা হয়েছে বলো তিনি আল্লাহ এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী তিনি কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি ওয়ালামিয়াকুল্লাহকুপনা তার মতো কিছুই নাই শিখ ধর্মে শিখরা অবতারবাদে বিশ্বাস করে না মানে ঈশ্বরের অবতারে এক ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরের কোনো আকৃতি বোঝায় না তাকে বলা হয় এক ওমকারা আবার ওমকারাও বলা হয়ে থাকে সর্বশক্তিমান ঈশ্বরের অনেক নাম দেওয়া হয়েছে গুরু গ্রন্থে তাদের মধ্যে হচ্ছে তাকে বলা হয় কর্তার মানে স্রষ্টা আর আরবি করলে হয় খালিক তাকে বলা হয় পরওয়ার দিগার লালনকারী আরবি হচ্ছে রব তাকে বলা হয় প্রভু মানে রব তাকে বলা হয় করিম মানে দয়ালু তাকে বলা হয় রহিম উপকারী তাকে বলা হয় ওয়া হে গুরু এক ঈশ্বর তাই যদি ভালো করে দেখেন অনেক সাদৃশ্য রয়েছে শিখ ধর্মে ঈশ্বরের ধারণার সাথে এজন্য দেখবেন তারা মূর্তি পূজায় বিশ্বাস করে না অবতারবাদে বিশ্বাস করে না এক ঈশ্বরে বিশ্বাস করে যদি দেখেন যে গুরু নানক শান্ত কবির দ্বারাও প্রভাবিত হয়েছিলেন এবং তা গ্রন্থে দেখা যায় অনেক কথায় রয়েছে শান্ত কবিরের যেমন একটা হচ্ছে দুঃখমে সুমনে সব করে সুখমে করে না কয়ে যে সুখমে সুমনে করে তো দুঃখায় হয় তার মানে বিপদের সময়ে সবাই ঈশ্বরকে ডাকে আর সুখের সময়ে সবাই তাকে ভুলে যায় যদি সুখে ঈশ্বরকে ডাকো বিপদ তোমাকে কিভাবে স্পর্শ করবে একই কথা আল্লাহ বলেছেন সুরারুম অধ্যায় তিরিশ আর তেত্রিশ যে যখন মানুষের কাছে বিপদ আসে আল্লাহ সুবাহর কাছে কাঁদে কিন্তু বিপদ চলে গেলে সে আল্লাহ সুবাহতাল্লার সাথে শরিক করে তাই যদি দেখেন শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে এটা এক ঈশ্বরে বিশ্বাসী মূর্তি পূজা করে না যদিও অনেকে বলে এটা হিন্দু এবং ইসলাম ধর্মের মিশ্রণ আমরা দেখছি যে ঈশ্বরের ধারণার ক্ষেত্রে এটা পুরোপুরি পুরোপুরি ইসলামের মতোই বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন বিশ্বের প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সেখানে বিস্তারিত বলেছি আশা করি উত্তরটা পেয়েছেন ইনশাল্লাহ আমরা আরো দুটো প্রশ্ন নিব সময়ের স্বল্পতার কারণে শেষ করছি পরবর্তী প্রশ্ন পুরুষদের মধ্য থেকে ওখানে আসসালাম আলাইকুম আমার নাম ফাহাদ আমি কম্পিউটার প্রোগ্রামের হিসেবে কাজ করছি আমার প্রশ্নটা ইসলামিক ব্যাংকিং বিষয়ে এর মানে কি যখন কিছু ইসলামী ব্যাংক বলে যে তারা লোন দিতে যাচ্ছে আর এক্স পার্সেন্ট এপিআর এটা কি সুদ না এটা কি সুদ হচ্ছে না ভাই প্রশ্ন করলেন যে ইসলামিক ব্যাংকের বিষয়ে জানতে চান ইসলামিক ব্যাংক লোন দেয় তারা এক্স পার্সেন্ট যুক্ত করে এটাকে সার্ভিস চার্জ বলে যাই হোক এটা সুদ কিনা দেখেন ইসলাম ধর্মে সুদ হারাম কমপক্ষে আটবার আল্লাহ বলেছেন সুদ হারাম আল্লাহ বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুশো আটাত্তর থেকে দুশো উনআশি যে যদি তোমরা সুদ পরিহার না করো তাহলে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শোনো সুতরাং সুদ হারাম এবার ইসলামিক ব্যাংকিং ব্যাপারে বলি আপনি বলছেন যে অনেক ইসলামিক ব্যাংক যারা লোন দেয় একটা বিষয় বলতে পারি অধিকাংশ ইসলামিক ব্যাংক একই আমি একটাও ইসলামিক ব্যাংক দেখি না যেটা একশো ভাগ ইসলামিক আমার জানা মতে নেই থাকতেও পারে আমি জানি না আমার ইচ্ছা আছে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে তবে কিছু আছে মার্শাল্লাহ কাছাকাছি ইসলামিক অনেকগুলো আবার ধোকাবাজি শুধু নামে মাত্র তারা ইসলামিক মনে রাখতে হবে যে সাধারণ মানুষ হিসেবে যাচাই করতে পারলে যাচাই করবেন যদি দেখেন যে ইসলামিক মুশারিকা ব্যবস্থা আছে লাভ এবং লোকসান বন্টন ভালো হলে সমস্যা নেই ঠিক আছে মুশারিকা মানে অংশীদার হওয়া এখন অন্যটা হচ্ছে মুদারিবার বিষয় মানে ব্যয় সংযোজন এটাতে আবার অনেক সময় লোকজন ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক সময় এটা তেমন কিছুই না ধরেন শুধু সরাসরি না খেয়ে একটু ঘুরিয়ে খাওয়া এইভাবে নাক ধরা এটা আসলে কিছু না দৃষ্টি আকর্ষণের কৌশল আর কি তাই আমাদেরকে যাচাই করতে হবে অনেক ফতোয়া আছে এটা বৈধ অনেক বিষয় বৈধ অনেক হারাম বিষয় আছে তাই যখন কোনো ইসলামিক ব্যাংকের ব্যাপারে বলবেন তখন দেখতে হবে সরিয়া বোর্ডে কারা আছে শুধু নাম দেখলে হবে না সেটা গুরুত্বপূর্ণ না তারা কি করে ইত্যাদি তাই অনেক ইসলামিক ব্যাংক যেগুলোকে আমি ইসলামিক ব্যাংক বলবো না হয় তাহাতে কোনো দু একটা ইসলামিক অধিকাংশ ইসলামিক ব্যাংকে মুদারিবা সিস্টেম আছে মুদারিবার সমস্যা আছে ব্যয় সংযোজন চলে আসে অনেক সময় এটা হতে পারে যারা মানে উচ্চ ক্রয় ব্যবস্থা যা ইসলামিক মুশারিকা নিরাপদ নিরাপদ মানে যদি ইসলামিক নিয়ম মানে অন্যদিকে যাচাই করে দেখতে হবে আর আমরা যা দেখি অধিকাংশ ব্যাংকই দুর্বল হয়ে যায় কারণ অন্যান্য প্রচলিত ব্যাংকগুলোর সাথে প্রতিযোগিতা করে একই সুদ রাখে সুদ নামটা ভিন্ন নামটা আলাদা লেভেলটা ভিন্ন কার্যক্রম সবই এক তাই আমাদের সতর্ক থাকতে হবে লোন নেওয়ার সময় কিন্তু কোনো সাধারণ মানুষ যদি মনে করে এটা ইসলামিক তাহলে নিতে পারে যদি তারা আপনার অগোচরে কোনো খারাপ কিছু করে তাহলে দায়টা তাদের আপনার উপর না যদি জানেন হারাম তারপরও সেখানে যান দায় আপনার তাই ব্যাংক মালিকদেরই দেখতে হবে যে তারা সরিয়া মানছে কি মানছে না এ বিষয়ে অনেক ফতোয়া আছে ফতোয়া পাওয়া খুবই সহজ যে ফতোয়া চান সেটাই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 জানি এখন আমার প্রশ্নটা খ্রিস্টান ধর্মের উপর অনেক খ্রিস্টান বলে যে যিশু ঈশ্বর আপনি বাইবেল থেকে কোনো প্রমাণ দেখাবেন তা খণ্ডন করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই প্রশ্ন করলেন যে অনেক খ্রিস্টান বলে যীশু খ্রিস্ট সাল্লাম ঈশ্বর ছিলেন এটা বাইবেল দ্বারা খণ্ডন করা যায় কিনা উত্তর দেওয়ার আগে কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যেটা যীশু খ্রিস্ট সাল্লামের উপর বিশ্বাস রাখতে নির্দেশ দিয়েছে কোন মুসলিম মুসলিম না যদি সে যীশু খ্রিস্ট সাল্লামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ সালা প্রেরিত একজন নবী ছিলেন আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছিল অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়া যা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা মানি তিনি হলেন মসি অর্থাৎ খ্রিস্ট আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর সাহায্যে মৃতকে জীবিত করতেন আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর সাহায্যে অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করে দিয়েছেন মুসলিম আর খ্রিস্টান আমরা এখানে এক তবে একটা পার্থক্য রয়ে গেছে আর সেটা হচ্ছে অনেক খ্রিস্টান অধিকাংশ খ্রিস্টানি যারা বলে যে যিশু সাল্লাম ঈশ্বর দাবি করেছিলেন কিন্তু যদি বাইবেল পড়েন পুরো বাইবেলে স্পষ্ট করে বলা একটা কথাও নেই যেখানে যিশু বা ইসা আলাহিসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা তোমরা করো যদি কেউ যদি কোনো খ্রিস্টান স্পষ্ট করে বলা একটা কথা আমাকে দেখাতে পারেন পুরো বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাম নিজে বলেছেন স্পষ্টভাবে পরিষ্কার করে যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন যে যিশু ভাই সাল্লাম নিজে বলেছেন এটা হচ্ছে গসপুল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যিশু সাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপেল জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই গসপেল লুক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপেল জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার নিজের থেকে কিছুই করি না আমি যা শুনি তাই বলি আর আমার কথা সঠিক কারণ আমি নিজের ইচ্ছায় চলি না ঈশ্বরের ইচ্ছায় চলি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছায় চলি না ঈশ্বরের ইচ্ছায় চলি সে একজন মুসলিম যিশু খ্রিস্ট সাল্লাম তিনি মুসলিম ছিলেন তিনি কখনো ঈশ্বর দাবি করেননি এটা স্পষ্ট করে বলা আছে গসপিল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যিশু ইসলাম বলেছেন তোমরা যে কথা শোনো সেগুলো আমার না আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন আরো বলা হচ্ছে বুক অফ অ্যাক্স অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ হে ইসরায়েলবাসী জেনে রাখো নাজারতের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর মনোনীত করেছেন বিস্ময় অলৌকিকত্ব নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন আর তোমরা দেখেছ তোমাদের মধ্যে একজন মানুষকে ঈশ্বর প্রতিনিধি করেছেন বিস্ময় অলৌকিকত্ব নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা তা দেখেছো তাই আমরা বাইবেল পড়লে জানতে পারি যে যিশু বা ইসলাম কখনোই ঈশ্বর দাবি করেননি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন বা বলেননি যে তিনি ঈশ্বরের অরুজাত সন্তান তবে আল্লাহ সামান তালার একজন অন্যতম নবী ছিলেন আশা গুরুত্বটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমার নাম সেগা আমার বয়স ছয় বছর আমার প্রশ্ন হলো কিভাবে আমরা নিজেরা দিন শিখব যাতে আমরা অন্য মানুষকে শেখাতে পারি আর আমাদের কোন মূল বিষয়টা ভালো করে জানা দরকার বোন প্রশ্ন করলেন যে কিভাবে আমরা নিজেদের শিক্ষিত করব যাতে অন্যকে শেখাতে পারি আসলে আমাদের কি জানা উচিত স্বাভাবিকভাবে জ্ঞানটা আসলে সমুদ্রের মতো তবে পথনির্দেশের শ্রেষ্ঠ বই এই পবিত্র কোরআন আমি বলবো যে আপনি পবিত্র কোরণের অনুবাদ বুঝে পড়েন সেটা সবচেয়ে ভালো এটা পথনির্দেশের পাঠ্য বই মানবজাতির জন্য একটা আহ্বান এটা পৃথিবীর সবচেয়ে পজিটিভ বই এটা জ্ঞান এবং দয়ার ঝর্ণা ধারা এটা উদাসীনদের প্রতি সতর্কবাণী পথহারাদের পথপ্রদর্শক সন্দেহ বাদীদের সন্দেহ দূরকারী দুঃখীদের জন্য সান্ত্বনা হতাশাগ্রস্তদের জন্য আশা পথ খুঁজে পাওয়ার জন্য শ্রেষ্ঠ বই হচ্ছে এই পবিত্র কোরআন ইনশাল্লাহ শেষ প্রশ্ন নিচ্ছি মহিলাদের থেকে আসসালাম আলাইকুম ভাই আমার প্রশ্ন এবং ছোট একটা মন্তব্য আছে ব্রিটিশ মুসলিমরা কি একটা মুখপাত্রের মাধ্যমে মিডিয়ায় কথা বলবে মুসলমানদের বিষয়ে এই প্রশ্নটা করছি কারণ এই সময়ে এই পরিবেশে মিডিয়া আমাদের দিনের মূল বিষয় নিয়ে কথা বলছে এবং তারা এমন সব লোকদের ডাকে যারা আমাদের মুসলিমদের মূল বিষয় থেকে অনেক দূরে মুসলিম মানে কি তাই জানে না তারা আমাদের মসজিদে যাওয়ার ব্যাপারে কথা বলে আমাদের সন্তানদের ইসলাম শেখাচ্ছি তারা মনে করে এটা চরমপন্থী যখন তারা পুরুষদের জিজ্ঞেস করে মুসলিম ভাই বোনদের যারা টিভিতে কথা বলে এই মুসলিমরা বলে যে আমরা মডারেট মুসলিম আমি মডারেট মুসলিম না আমি চরমপন্থীও না আমি একজন মুসলিম আর আমি বলতে চাই যে মুসলিম সম্প্রদায় থেকে একজনের কথাই সব না আর এটা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে একটা প্রশ্ন করলেন যে মুসলিমদের কি একটা মুখপাত্র থাকা দরকার না ব্রিটিশ মুসলিমদের তুলে ধরার জন্য হ্যাঁ একটা মুখপাত্র থাকা দরকার ব্রিটিশ মুসলিমদের জন্য আমেরিকান মুসলিমদের জন্য ইন্ডিয়ান মুসলিমদের জন্য সব দেশেই পাশাপাশি একটা আন্তর্জাতিক মুসলিম মুখপাত্র আন্তর্জাতিক যা এখন আমাদের নেই আমাদের নিজেদের কথা বলার ব্যবস্থা থাকা দরকার একটা সম্মিলিত সংঘ থাকলে ভালো হয় আর আমার মনে হয় ইতিমধ্যে একটা ব্রিটেনে আছে নাম MCB Muslim council of Britain আমার মনে হয় তারা ভালোই কাজ করছেন আসলে আমি বলতে চাই মিডিয়াতে না আমি কি মাইক্রোফোনে গিয়ে আবার বলবো সরি আমি ব্রিটেনে মুসলিম কাউন্সিল সম্পর্কে জানি তবে আপনি জানেন মিডিয়া সব করেছে তারা ব্রিটেনে মুসলিম কাউন্সিলের সাথে কথা বলে না তারা একজন করে ভিন্ন ভিন্ন মুসলিমের সাথে কথা বলে পুরো মুসলমানদের চিত্র তুলে ধরতে চায় বললেন যে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এখানে আছে তবে মিডিয়ায় কথা বলে না তাই নিজের মিডিয়া বানাতে হবে হ্যাঁ, মিডিয়া আপনার হ্যাঁ, পেছনে ঘুরবে আপনি হয়তো জানেন না বোম্বেতে বিবিসি আমার মন্তব্য চায় সিএনএন আমার মন্তব্য চায় আমি দিই না নিজস্ব কারণে বিবিসি সিএনএন এনডিটিভি দেখেন কেউ যদি আপনার দিকে পাথর ছুঁড়ে মারে নিজেকে এত করে তোলেন যাতে গায়ে না লাগে ডাক্তার জাকির নায়কের মন্তব্য শুনতে চায় তারা কিন্তু আমি দূরে থাকি নিজস্ব কারণে আমাদের মিডিয়াতে আসতে হবে আমি দূরে থাকি কারণ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমার অনুষ্ঠান অনেকগুলো চ্যানেলে আসছে মাসাল্লাহ প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা দিনে দুইবার দিনে তিনবার এখন আমি দূরে থাকি কারণ পাঁচ মিনিটের সাক্ষাৎকার নেওয়ার পর এটাকে ছোট করে ফেলতে পারে আমার মত বদলাতেও পারে এ কারণে আমি দূরে থাকি আর আমি যা বলতে চাই আমাদের অনুষ্ঠান অনেকগুলো চ্যানেলে দেখাচ্ছে মাসাল্লাহ কোনো সমস্যা নেই তাই আমাদেরকে যা করতে হবে তাহলে নিজের মিডিয়া তৈরি করতে হবে শুধু মুখপাত্র বানালে হবে না নিজস্ব মিডিয়া বানাতে হবে নিজস্ব মিডিয়া মিডিয়ার ব্যাপারে সতর্ক হতে হবে আর এ কারণে মাসাল্লাহ আমরা স্যাটেলাইট চ্যানেল চালু করেছি আপনারা দেখেছেন এটা পিস টিভি প্রায় সাত মাস আগে দুই সালে জানুয়ারি মাসে একুশে জানুয়ারি আমাদের নিজস্ব স্যাটেলাইট চ্যানেল চালু করেছি পিস টিভি নামে পিস টিভি বর্তমানে মাসাল্লাহ পৃথিবীর একশো পঁচিশটারও বেশি দেশে সম্প্রচার হচ্ছে এশিয়ার সবগুলো দেশে যাচ্ছে মধ্যপ্রাচ্যে এছাড়া আফ্রিকা আর অস্ট্রেলিয়ার কিছু অংশে ইউরোপে দেখা যায় খুবই দুর্বল আপনাদের একটা বড় ডিশ লাগবে ইনশাল্লাহ আমরা বিএস কাবিতে আসার চিন্তা করছি ইনশাল্লাহ পরবর্তী কয়েক মাসের মধ্যেই ইনশাল্লাহ আমরা বিএস কাবিতে আসবো এটা বিনামূল্যে সেবা দিবে এটা এই ধরনের চ্যানেল হিসেবে প্রথম একটা ইংলিশ চ্যানেল আর এটা আন্তর্জাতিক চ্যানেল কোনো লোকাল চ্যানেল না একটা দেশ নিয়ে কথা বলবে না আমাদের বক্তা রয়েছে মাসাল্লাহ আমেরিকা থেকে কানাডা থেকে ইউকে থেকে মালয়েশিয়া থেকে সৌদি ইন্ডিয়া পাকিস্তান থেকে মাসাল্লাহ এটা লোকাল চ্যানেল না আন্তর্জাতিক চ্যানেল তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কথা বলে বাচ্চাদের জন্য অনুষ্ঠান আছে পারিবারিক অনুষ্ঠান আছে মার্শাল্লাহ ইন্টারভিউ বিতর্ক টিভি টক শো আর অবশ্যই এটা এই চ্যানেল কোরআন এবং সুন্না অনুযায়ী হতে হবে চ্যানেল চালু করার জন্য যা করেছি আল্লাহ সোহানতালার কাছে দোয়া করেছি এটা স্বপ্ন ছিল অবশেষে করতে পেরেছি মার্শাল্লাহ আল্লাহকে বলেছি দয়া করে তুমি আমাকে হারাম থেকে রক্ষা করো যদি হারাম কিছু করতে হয় আমি চ্যানেল বন্ধ করে দেব হারাম অবস্থায় চালাবো না অনেক মানুষই চ্যানেল চালু করে সেটা ভালো কিন্তু পরে তারা আপোষ করে দেখবেন আপোষ করে প্রথমে মহিলা থাকবে না পরে মহিলা আসে নিকাব পরে নিকাব ছাড়া তারপরে হিজাব ছাড়া স্বাভাবিক কাপড়ে এভাবে তাই ভালো চ্যানেল আমাদের দরকার কিন্তু টাকার পেছনে ছুটা উচিত না টাকার পেছনে আপনি কখনোই ছুটবেন না আপনি কেন টাকার পেছনে ছুটবেন টাকা আপনার পেছনে ছুটবে কোয়ালিটি দেবেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন আল্লাহর সাহায্য চান নাকি টাকা চান পাউন্ড চান ডলার চান কোনটা চান আল্লাহ যথেষ্ট সমস্যা হচ্ছে আমরা আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর পেছনে ছুটছি আমাদের চ্যানেল আছে মাসাল্লাহ চমৎকার মিউজিক নাই সাউন্ড এফেক্ট আছে মাসাল্লাহ হালাল সাউন্ড এফেক্ট ডাফ আছে প্রাকৃতিক সাউন্ড এফেক্ট আছে আর যদি দেখেন এর চমৎকার প্রভাব আছে মাসাল্লাহ আমাদের গ্রাফিক্স আছে তবে হালাল আমাদের নিজস্ব কমিটি আছে আর আমরা উচ্চ কোয়ালিটি দিয়ে থাকি আপনি ক্যামেরা দেখবেন বোম্বে থেকে ছয়টা ক্যামেরা এনেছি সাধারণত বোম্বের শুটিংয়ে নয়টা ক্যামেরা পঞ্চাশ জন স্টাফ থাকে এখানে মাত্র বারো জন স্টাফ আসলে দশ জন ক্যামেরা ক্রু আমাদের সীমাবদ্ধতা আছে অভিজ্ঞ লোকজন আছে সেরা যন্ত্রপাতি আছে আলহামদুলিল্লাহ এখন ডিজিটাল বেটাকাম চালাচ্ছি আমাদের হাই ডেফিনেশন আছে হাই ডেফিনেশন এখনো চালু হয়নি পৃথিবীর কোনো চ্যানেলই হাই ডেফিনেশনের শুটিং করছে না মুসলিম চ্যানেলের সাথে প্রতিযোগিতা না আমরা আন্তর্জাতিক অমুসলিম চ্যানেলের সাথে প্রতিযোগিতা করি এখন পর্যন্ত ধর্মীয় চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে গড টিভি পনেরোটা স্যাটেলাইটে আছে দুইশো পঁচিশটারও বেশি দেশে সম্প্রচার হচ্ছে দুশো মিলিয়ন লোকজন দেখে আর আমরা এমনভাবে অনুষ্ঠান করে থাকি যা আধ্যাত্মিক শিক্ষামূলক অনুষ্ঠান ইনশাল্লাহ পরবর্তী পরিকল্পনা আলাদা চ্যানেল করা অন্য ভাষায় ইংরেজি উর্দু তারপর হয়তো নিউজ চ্যানেল ইনশাল্লাহ তবে অবশ্যই আন্তর্জাতিক লোকাল নিউজ না শুধু বোম্বের জন্য বা লন্ডনের জন্য না আন্তর্জাতিক যাতে বলতে পারি আমাদের কয়টা আন্তর্জাতিক মিডিয়া আছে আমাদের কি আন্তর্জাতিক সংবাদপত্র আছে নিজস্ব আমাদের কি আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন আছে যেমন টাইম ম্যাগাজিন নিউজ উইক আমাদের কি আছে কিছু ম্যাগাজিন আছে মুসলিমরা চালায় মুসলিমরাই পড়ে হয় উর্দুতে না হয় আরবিতে না হয় ইংরেজিতে শুধু মুসলিমরা পড়ে আমরা চাই যে অমুসলিমরা এটা দেখুক তাই অন্তত বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল মার্শাল্লাহ যে অনুষ্ঠানগুলো চালাই এর পঁচিশ পার্সেন্ট অন্তত মার্শাল্লাহ অমুসলিমরা হোক ইন্ডিয়া বা অন্য কোনো দেশে দেখে মার্শাল্লাহ আর আমি মনে করি আরও বেশি অমুসলিমরা দেখুক কেন হচ্ছে না জানি না কাকে দায়ী করবেন প্রচারটা হওয়া উচিত অমুসলিমদের দিকেও মাসাল্লাহ হ্যাঁ আমাদের চ্যানেল আছে বোন আমাদের নিজস্ব মিডিয়া দরকার নিজস্ব সংবাদপত্র নিজস্ব ম্যাগাজিন নিজস্ব স্যাটেলাইট যা ইসলামের আসল রূপটাকে তুলে ধরবে আমরা আমাদের মতামতটাকে তুলে ধরতে পারবো পৃথিবীর কাছে ইসলামের সত্য থেকে আশা করি উত্তরটা পেয়েছেন ও আখরি দাওয়ানা আনিল হামদুল্লাহ রবিল আলমিন আমি ভাই ইউসুফ চেম্বারকে আমন্ত্রণ জানাচ্ছি জজাকাল্লা খায়ের ডাক্তার জাকির নায়েক এখানে আসার জন্য আপনাদের সবাইকে এখানে আসার জন্য মনে রাখবেন শিক্ষিতকে শিক্ষা দেওয়া আজকের অনুষ্ঠানের পর যেন বন্ধ না হয় ডাক্তার জাকির নায়েক আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন তবে প্রশ্নের উত্তর দেওয়া শেষ করবেন না সব সময় তার কাছে জবাব আছে মাশা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 ইমেল করুন admin at the rate Peace TV dot TV Peace TV মানবতার সমাধান কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরীফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দিগির মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুন মুমিন হওয়ার হক আদায় দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা ছটায় আপ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়